তুমি আছো হে রসুল হৃদয় গভীরে মরণেও যেন আমি ভুলি না তোমারে মরণেও যেন আমি ভুলি না তোমারে তুমি আছো হে রসুল হৃদয় গভীরে মরণেও যেন আমি ভুলি না তোমারে মরণেও যেন আমি ভুলি আপনারা শুনছেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল সিলেটের চমৎকার পরিবেশন গভীরে মরণেও যেন আমি ভুলি না তোমারে মরণেও যেন আমি ভুলি না তোমারে দুটি চোখে দেখিনি তোমার কোনদিন তবু আছো সারাক্ষণ হৃদয় অমলিন দুটি চোখে দেখিনি তোমার কোনদিন তবু আছো সারাক্ষণ হৃদয় অমলিন দুটি চোখে দেখিনি তোমার কোনদিন তবু আছো সারাক্ষণ হৃদয় অমলিন প্রেমের ভুবনে তোমার শরণে প্রেমের ভুবনে তোমার শরণে প্রেমের ভুবনে মনে তোমার স্মরণে আমার এই মনটা যায় যে ভরে তুমি আছো হে রসুল হৃদয় গভীরে ও যেন আমি ভুলি না তোমারে ও যেন আমি ভুলি না তোমারে তুমি আছো হে রসুল হৃদয় গভীরে ও যেন আমি ভুলি না তোমারে ও যেন আমি ভুলি না তোমারে মদিনার বুকে তুমি সুরভি ফুল তোমায় কাছে পেতে সবাই বেকুল মদিনার বুকে তুমি সুরভি ফুল তোমায় কাছে পেতে সবাই বেকুল মদিনার বুকে তুমি সুর ফুল তোমায় কাছে পেতে সবাই বেকুল কভু যদি তোমাকে ভুলে যাও কভু যদি তোমাকে ভুলে যায় অবেলাই যেন মোরা সবই হারাই অবেলাই যেন মোরা সবই হারাই পৃথিবী যাবে চিল ঘোরা ধারে সৃষ্টির সেরা ছিল পাপের মাঝারে পৃথিবী যাবে ডুবেছিল ঘোরা ধারে সৃষ্টির সেরা ছিল পাপের মাঝারে পৃথিবী যাবে চিল ঘোরা সৃষ্টির সেরা ছিল পাপের মাঝারে খোদারে মহিমায় তোমারে ওসিলাহে খোদারে মহিমায় তোমারে ওসিলাহে খোদারে মহিমায় তোমারে ওসিলায় যত সব পাপাচার গেছে দূরে তুমি আছো হে রসুল হৃদয় গভীরে মরণেও যেন আমি ভুলি না তোমারে মরণেও যেন আমি ভুলি না তোমারে তুমি আছো হে রসুল হৃদয় গভীরে ও যেন আমি ভুলি না তোমারে ও যেন আমি ভুলি না তোমারে তুমি আছো হে রসুল হৃদয় গভীরে ও যেন আমি ভুলি না তোমারে ও যেন আমি ভুলি না তোমারে ও যেন আমি ভুলি না তোমারে ও যেন আমি আমি ভুলি না তোমারে